একত্রিত করে দিয়েছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্ায় আমাদের আলোচনা কোরআনে করিমের হক কোরআনে করিমের আমাদের কাছে চাওয়া যে কোরআনকে পড়া এবং বুঝে পড়া মহান রব্বুল আলমিন আজকে সুরে আম্বিয়ার যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত কোরআনে করিমের এক সুস্পষ্ট আয়াত এই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন তিনি বলতেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান যে অবশ্যই তোমাদের কাছে আমি কিতাব নাজিল করেছি এই কিতাবটা হলো এমন একটা কিতাব রকম এই কিতাবের মাঝে তোমাদের আলোচনা আছে আফালা তা তাকেলুন কেন তোমরা চিন্তা করো না এই কোরআনটাকে মহান রব্বুল আলমিন তিনি বলতেছেন যে এটা এমন একটা কিতাব এই কিতাবের মাঝে তোমাদের অবস্থা আলোচনা করা হয়েছে এই কিতাবের মাঝে আমাদের অবস্থা আলোচনা করা হয়েছে আমরা বলতে আমাদের প্রত্যেকটা ব্যক্তির আলোচনা ব্যক্তি হিসেবে আমার গুণাবলী আমি যদি কোরআনে করিম পড়ি আমি কোরআনের মাধ্যমে আমার গুণাবলী সম্পর্কে আমি জানতে পারবো আমি দেখতে পারবো এই হলো আমার গুণ আমি হলাম এই গুণের অধিকারী আমার মাঝে কি কি গুণাবলী কি কি অভ্যাস কি কি স্বভাব আমার মাঝে কাজ করতেছে ওর আনে করিমের মাঝে এই স্বভাবগুলোর আলোচনা করা হয়েছে আমাদের প্রত্যেকটা পরিবার এই পারিবারিক যে আপনার কালচার পারিবারিক যে সভ্যতা পারিবারিক যে সংস্কৃতি এর আলোচনা কোরআনের মাঝে আছে যে আমাদের পরিবারগুলোর কি সংস্কৃতি আমি কোরআন যদি খুলে আমি দেখতে পারবো ঠিক আমার পরিবারটা তো এরকম পরিবার এটা পাওয়া যাবে কোরআনে প্রত্যেকটা গোষ্ঠীর আলোচনা প্রত্যেকটা গোত্রের আলোচনা প্রত্যেকটা ভূখণ্ডের আলোচনা এটা হলো আমাদের ভূখণ্ড আমাদের এই সমাজ সংস্কৃতি তো এটা আমাদের সমাজের এই যে সংস্কৃতিটা আমরা যে সংস্কৃতির আলোচনা বলছি সেটা আমাদের সামাজিক সংস্কৃতি এর আলোচনাটা আবার কোরআনের মাঝে পাওয়া যাবে আল্লাহ কোরআনের মাঝে আমাদেরকে বলতেছেন এমন এক কিতাব তোমাদেরকে আমি দান করেছি এই কিতাব তোমরা পড়ো তোমরা এই কিতাবের মাঝে পেয়ে যাবে তোমাদেরকে খুঁজে পাবে কেমন তুমি কারণ কোরআনে কেরিমের মাঝে উত্তম মানুষ কারা এবং একজন মানুষ উত্তম হওয়ার জন্য তার মাঝে কি সমস্ত গুণাবলী থাকতে হবে আর এই সমস্ত গুণাবলীর একজন মানুষ তার ভবিষ্যৎ ফলাফল কি এই আলোচনাটাই কোরআনের মাঝে করা হয়েছে সমাজের মাঝে দুষ্কৃতিকারী নিকৃষ্ট মন্দ জাতের লোক কারা কি কি গুণাবলীর কারণে কি কি স্বভাবের কারণে একজন মানুষ সে মন্দ মানুষ হয় এই সমস্ত গুণাবলীগুলোর আলোচনা কোরআনের মাঝে করা হয়েছে এবং মন্দ মানুষগুলোর পরিণতি কি এই আলোচনাটা কোরআনে কেরিমের মাঝে করা হয় কোরআনে করিমটা হলো একটা আয়না কোরআনটা হলো এক আয়না প্রত্যেকটা ব্যক্তি সে যখন কোরআন পড়বে সে কোরআন পড়ে তাকে চিনবে কোরআনের মাঝে সে তার চেহারাটা দেখতে পাবে এই হলো আমার চেহারা কোরআনটা সে যখন পড়বে সে কোরআনের মাধ্যমে বুঝতে পারবে এই হলো আমার মর্যাদা আমরা যখন কোরআন পড়ব আমরা কোরআনের মাধ্যমে বুঝতে পারবো এই হলো আমাদের অবস্থান আর এই হলো আমাদের পরিণতি আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা পরিবারের জন্য আমাদের প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য আমরা যদি আমাদের মর্যাদা বুঝতে চাই আমরা যদি আমাদের চেহারা দেখতে চাই আমরা যদি আমাদের পরিণতি জানতে চাই কোরআন খুলে পড়তে হবে لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে এমন এক কিতাব পাঠিয়েছি এ কিতাব তার মাঝে তোমাদের পরিচিতি তোমাদের পরিচয় এটাকে তুলে ধরা হয়েছে তুমি তোমার পরিচয় জানতে পারবে তুমি তোমার মর্যাদা তোমার অবস্থান এটা এই কিতাবের মাধ্যমে তুমি জানতে পারবে তুমি বুঝতে পারবে ভুল কাকে বলে আর ভুলের বিপরীত সঠিক জিনিসটা কি এই আলোচনাটা হলো কোরআনের মাঝে মহান রব্বুল আলমিন করছে যে এটা ভুল আর এর বিপরীতে এটা হলো সঠিক তোমাদের এই জীবন ব্যবস্থাটা ভুল এই জীবন ব্যবস্থাটা হলো সঠিক তোমার এই নীতি এই কর্মনীতি তোমার এই স্বভাবটা ভুল স্বভাব এর বিপরীতে এই স্বভাবটা হল সঠিক স্বভাব আমি আপনি আমি যখন কোরআন পড়ব আমি আমার আপনার জীবনের ভুলগুলো কোরআন আমাকে নির্ণয় করে দেবে কোরআন পড়লে কোরআন আমাকে নির্ণয় করে দিবে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আর আয়না আমাদের যে সমস্ত আপনার ত্রুটি বিচ্যুতিগুলো আছে আয়না সেই ত্রুটি বিচ্যুতিগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে তোমার চুলগুলো এটা অগুছালো তোমার চেহারাটা এটা ময়লা তোমার চেহারার অমুক জায়গায় খুঁত পড়েছে এটা আমরা আয়নার মাধ্যমে দেখতে পারি নিজেরা তো আর নিজেদেরকে দেখতে পারি না আমরা নিজেরা নিজেদেরকে দেখতে পারি নিজেদেরকে নিজেদের দেখার শক্তি আছে এটা দেখার জন্য আয়না আয়নার সামনে যখন দাঁড়াই তখন আয়না আমাদের সাথে কথা বলে যে তোমার এই জায়গাটা অপরিষ্কার তোমার এই জায়গাটা এটা অপরিচ্ছন্ন আয়না আমাদের সাথে কথা বলে তো আমরা নিজেরাও তো আমাদের ভুলগুলো বুঝি না কোনটা ভুল কোনটা সঠিক এটাকে নির্ণয় করার ক্ষমতাটা আমাদের নাই মহান রব্বুল আলমিন কোরআনে করিমের মাধ্যমে এটাকে নির্ণয় করে দিয়েছেন তা আমি যখন কোরআন পড়ব আমার ভুলগুলো জানতে পারবো ভুলগুলো জানার দ্বারা আমার উপকার যে আমি ভুলগুলোকে পরিষ্কার করে নিতে পারবো ভুলগুলো থেকে তোবা করতে পারবো আর আমার কোনো কর্মনীতি যদি সঠিক হয় এটাও কোরআন আমাকে বলবে না একটু ঠিক কাজ করছো তখন আল্লাহ তালার দরবারে আমি শুক্রিয়া আদায় করব যে সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি যে কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সঠিক কাজটা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এজন্যই কোরআন আমাদের পড়তে হবে কোরআন আমাদেরকে বুঝতে হবে এটা কোরআনের হক কোরআনের জ্ঞান অর্জন ছাড়া সঠিক ভুল এটাকে নির্ণয় করা সম্ভব না আমার অবস্থান আমার কর্মনীতি ভুল না সঠিক এটাকে কোরআন পড়া ছাড়া এটাকে জানা সম্ভব না দিনের আলো যদি না থাকে আপনি রাতের অন্ধকারে সাদা কালো নির্ণয় করার ক্ষমতা রাখেন দিনের আলোটা যদি না থাকে রাতের অন্ধকারে এই দেয়ালটা কি সাদা না এই দেয়ালটা কালো এটা বুঝার ক্ষমতা দৃষ্টির নাই না আছে দৃষ্টির আছে হ্যাঁ দৃষ্টি এটাকে নির্ণয় করতে পারবে এটা সাদা না কালো কিন্তু তার জন্য প্রয়োজন সূর্যের আলো এটা সাদা না কালো এটাকে বের করার একটা ক্ষমতা আল্লাহ তালা দৃষ্টির মাঝে দিচ্ছেন কিন্তু সূর্যের আলো লাগবে সূর্যের আলো যদি না থাকে সৃষ্টির বের করার এ ক্ষমতা নেই যে এটা সাদা না কালো অন্ধকার সবই তো অন্ধকার সবই কালো পূর্ণ পৃথিবীটাই অন্ধকার আলো এটা তো সূর্যের আলো আলোটা এটা সূর্য থেকে আসে সূর্য যদি তার আলোকে নিয়ে যায় পৃথিবীতে আলো আছে পৃথিবীতে অন্ধকার এটা অন্ধকারের জগৎ কোরআনটা হলো আলো কোরআনটা হলো আলো কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষাটা হলো আলো আর বাকি সব অন্ধকার এই আলোর মাধ্যমে সাদা কালো চেনা যাবে এই আলোর মাধ্যমে আমার করণীয় বর্জনীয় জানা যাবে আলোর মাধ্যমে হালাল হারাম এটা জানা যাবে এই আলো যদি না থাকে হালাল হারাম বের করার ক্ষমতা এটা আমাদের নাই হালাল হারাম এটা বের করার ক্ষমতা আমাদের কাছে আছে আমাদের কাছে নাই তো কোনটা ফরজ কোনটা হারাম এটা আমি কিভাবে বের করবো কোরআনে করিম মহান রব্বুল আলমিনের সেই কালাম আমরা যখন এই কোরআন পড়ব এখানে এক অত্যাচারী শাসক ফেরাউনের আলোচনা বারবার করা হয়েছে এক দুষ্টু মন্ত্রী হামানের আলোচনা এই কোরআনের মাঝে করা হয়েছে কোরআন আপনি যখন পড়বেন এখানে অহংকারী কৃপন পুঁজিপুতি হার কারণের আলোচনা পাবেন অবাধ্য অত্যাচারী সম্প্রদায় আদ সম্প্রদায়ের আলোচনা এ কোরআন করিমের মাঝে মহান রব্বুল আলমিন করেছেন প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় ব্যাপক পারদর্শী সামুজাতের আলোচনা এ কোরআন করিমের মাঝে করা হয়েছে বেহায়া নির্লজ্জ কৌমে লুতের আলোচনা এই কোরআনে করিমের মাঝে করা হয়েছে করিমের মাঝে মমিন মমিনদের গুণাবলীর আলোচনা করা হয়েছে কাফের কাফেরদের গুণাবলীর আলোচনা করা হয়েছে মোনাফেক মোনাফেকদের গুণাবলীর আলোচনা এই কোরআনে করিমের মাঝে করা হয়েছে এ সমস্ত আলোচনার দ্বারা সর্বযুগের সকলের জন্য মহান রব্বুল আলমিন এই দৃষ্টান্তগুলোকে নমুনা হিসেবে উপস্থাপন করে এই মেসেজ এই সংবাদ তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন এখন যারা যেই পথে চলবে চলার জন্য যেই পথকে যারা বেছে নিবে এই পথ এই দিকে এই পথ এই দিকে এই পথ এই দিকে যারা ফেরাউনের পথে চলবে এই হল তাদের পরিণতি যারা হামানের পথে চলবে এই হল তাদের পরিণতি যারা কারুণের স্বভাবকে গ্রহণ করবে এই হল তাদের ফলাফল যারা মুমিন হবে এই হলো তাদের গুণাবলী যারা মুনাফেক এই হলো তাদের মনোবৃত্তি যারা কাফের এই হলো তাদের পরিচিতি আমি আপনি যখন কোরআন পড়বো আমি খুঁজে পাবো আমাকে আপনাকে আপনি কোরআন খুলেন কোরআন পড়েন আপনি খুঁজে পাবেন আপনাকে এখানে দেখা যাবে দেখা আয়না এখানে চেনা যাবে সবাই আপনি কোরআন পরে খুঁজতে থাকেন মুত্তাকিদের আলোচনা কোরআনে কেরিমের মাঝে করা হয়েছে কারা মুত্তাকি কি তাদের গুণাবলী তারপর একটু দেখার বুঝার চেষ্টা করেন যে আমার মাঝে আপনার মাঝে এই গুণাবলী আছে না নাই বের করেন সহজ তো সহজ তো ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে এমন এক কিতাব দিয়েছি এই কিতাবের মাঝে তোমাদের পরিচিতি তোমাদের আলোচনা করা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তাহলে আমি তো কোরআনটাকে সহজভাবে উপস্থাপন করেছি সহজ করে দিয়েছি বুঝার জন্য উপদেশ গ্রহণের জন্য আছে কি কেউ এ কোরআনের মাধ্যমে নিজেদেরকে চেনার চেষ্টা করবে নিজেদেরকে বুঝার চেষ্টা করবে নিজেদের সংশোধনের চেষ্টা করবে আছে কেউ আমরা একটু কোরআন পড়ি নিজেদেরকে খোঁজার চেষ্টা করি আল্লাহ কোরআনে করিমের মাঝে এই যে মুত্তাকিদের আলোচনা করেছেন আলোচনার সাথে সাথে বুঝিয়েছেন মুত্তাকিদের ঠিকানা হবে জান্নাত মুত্তাকিদের ঠিকানা কোথায় জান্নাত ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন ইন্নাল মুত্তাকিনা নিশ্চয়ই যারা মুত্তাকি নিশ্চিত ভাবেই যারা মুত্তাকি হবে ফি জান্নাতি তাদের বসবাস হবে জান্নাতের মাঝে তাদের বসবাস কোথায় হবে জান্নাতের মাঝে তাদের বসবাস হবে সেখানে থাকবে নানা ধরনের ঝর্ণা বাগ বাগিচা ঝর্ণা ধারা এক মনোরম পরিবেশের মাঝে এক উৎকৃষ্ট বাসস্থানের মাঝে তাদের বসবাস হবে এক বাগান বাড়ির মাঝে তাদের বসবাস হবে সেখানে থাকবে তারা আর কি করবে আখি দিনা মা আতাহুম রব্বহুম তারা সেখানে গ্রহণ করবে আখিদিনা তারা গ্রহণ করবে তাদের রব যা তাদেরকে দিবেন তা তারা গ্রহণ করবে আল্লাহ আল্লাহ দিবেন আর তারা শুধু নিবে এই হবে তাদের কাজ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেয়া হবে যা তারা চাইবে যা তাদের প্রয়োজন হবে সমস্ত কিছুর ব্যবস্থাপনা তাদের চাওয়া মনের মাঝে জাগ্রত হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সমস্ত আপনার চাহিদা সমস্ত ধরনের তাদের প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে পূরণ করে তাদের কাছে পেশ করা হবে এরা যারা মুস্তাকি এরা আল্লাহর কাছে এমন প্রতিদান পাবে এবং অনন্তকাল অনন্ত জীবন কারণ কি ইন্নাহুম কানু কাবলা আল্লাহ বলতেছেন নিশ্চিত ভাবে এ সকল মানুষ ইতিপূর্বে তাদের পূর্ব জীবনে তাদের দুনিয়ার জীবনে তারা সৎকর্মশীল ছিল মধুর তাদের আখেরাত সুন্দর তাদের আখেরাতের বাসস্থান উৎকৃষ্ট মনোরম কারণ দুনিয়াতে তারা ছিল সৎকর্ম দুনিয়াতে তারা কি ছিল একটু উত্তর দেন সৎকর্মী ছিল দুনিয়াতে দুনিয়াতে অসৎকর্মী ছিল না দুনিয়াতে নেককার ছিল পাপি ছিল না কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন দুনিয়ার তাদের জীবন ছিল ষাট বছর পঞ্চাশ সত্তর বছরের জীবন ছিল কিন্তু তারা তাদের জীবনটা তেগি জীবন ছিল ভুক এবং আয়েসের জীবন ছিল না তার কষ্ট করছে আখেরাত তৈরি করছে হারাম করছে আখেরা ধ্বংস করে নেই এজন্য তারা কি করছে কানু কালিলাম যে রাতের মাঝে খুব অল্প সময়ে তারা রাতের মাঝে দিনে না কখন রাতে খুব অল্প সময়ে তারা বিশ্রাম গ্রহণ করেছে কালিলাম মিনাল্লাইল রাতের খুব অল্প সময় ইয়াহজাউরা তার বিশ্রাম গ্রহণ করেছে তার ঘুমাইছে অল্প সময় অবিল আসহারি আর শেষ রাতে আসহার মানে সেই সময় হোমিয়াস্তাগ ফেরুন তারা ক্ষমা প্রার্থনা করেছে তাতে ঘুমাইছে যে শেষ রাতে যখন গভীর ঘুম যখন ঘুমটা বসে গেছে তখন তারা উঠে গেছে ওই সাল্লার কাছে রুনাজারি করছে কান্নাকাটি করছে আল্লাহ আমি তো পাপি আমি তো ভুল ভ্রান্তিতে ভরা আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি শেষ রাত তো তোমার দোয়া কবুলের সময় তোমার ক্ষমা করার সময় তুমি আমার মাফ করে দাও অবিল আছারি হোম শেষ রাতে উঠে তারা ক্ষমা প্রার্থনা করেছে وفي أموالهم حق للسائل والمحروم তাদের আর কি গুণাবলী ফি যে তাদের যে ধন সম্পদ দিনে যে কামাই করছে এত পরিশ্রম এত মেহনতের মাধ্যমে তারা যে কামাই করছে সেই সম্পদের মাঝে তারা সায়েল মানে যারা প্রার্থনা করে যারা চায় যারা ভিক্ষুক মাহরুম যারা বঞ্চিত যাদের নাই তারা মনে করতো যে আমার সম্পদে ওদের পাওনা আছে তারা তাদের কাছে পাওনা পরিশোধ করতে যেত যে আমাকে আল্লাহ দিচ্ছেন আমার ভাই তার কাছে নাই আমি তাকে সহযোগিতা করি সম্পদ থেকে তার দরিদ্র অভাবী বঞ্চিত এবং প্রার্থনাকারী এদেরকে তারা সহযোগিতা করত এবং সহযোগিতা করাটাকে তারা তাদের দায়িত্ব মনে করত এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের গুণাবলী যাদের ঠিকানা হবে জান্নাত যারা হবে মোত্তাকি একটু খোঁজার চেষ্টা করি এই যে এই তালিকা এই তালিকার মাঝে আমি আছি না আমি নাই কোরআন তো জান্নাতি ব্যক্তিদের তালিকা আলোচনা করছে তাদের গুণাবলী আলোচনা করছে আমরা কোরআনটা পড়ি দেখি এই তালিকায় আমি আসি আমি কি এই তালিকায় আসি না এই তালিকায় আমি নাই এটা বের করাটা সহজ না আর বলেন না এটা বের করা সহজ না কঠিন সহজ থাকলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করো আর না থাকলে বুঝতে হবে যে না আমার তো তাহলে ভুলের মাঝে আছে মুস্তাকিদের গুণাবলী কি ইমানদারদের গুণাবলী কি আল্লাহ তো কোরআনের মাঝে আলোচনা করছেন আলোচনাটা পাওয়া যাবে কোথায় কোরআনে ইমানদার কারা তাদের পরিচিতির আলোচনা কোথায় পাওয়া যাবে আর বলেন না কোথায় কোরআনে আমরা তো পরিচিতি বের করলে হবে না আমি ইমানদার এই হলো আমার পরিচিতি আমি এই করি এই করি এই করি কারণ আমি কি করি এর ভিত্তিতে তো আর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 ইন্নামা নিশ্চিত ভাবেই আয়াতিনা আমার আয়াতকে বিশ্বাস করে তারা তাহলে বিশ্বাসীদের পরিচয় বেশ পেশ করতে এরা হলো বিশ্বাসী তাদের কাছে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তার সাথে সাথে অবনত হয় আমার আয়াতকে তাদের সামনে যখন আলোচনা করা হয় তারা কি হয় শেষদায় অবনত হয় আমার আয়াত শুনে তারা শেষদা করে দেন আল্লাহর হুকুম আর তারা তাদের রবের প্রশংসার তাসবি পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে একে তো হুকুম মানে দ্বিতীয় শুক্রিয়া আদায় করে যে আল্লাহর হুকুম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আল্লাহ যদি না জানাতেন আল্লাহর হুকুম পালন করতে পারতাম না আল্লাহ আমাদেরকে জানাইছেন হুকুমটা পালন করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করুন তারা বড়াই করে না হুকুম পালন করে বড়াই করে না অহংকার করে না হুকুম পালন করে শুক্রিয়া আদায় করে নামাজ পড়তেছে শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করে বড়াই করে না আমি নামাজি বড়াই না আল্লাহ তৌফিক দিছেন রোজা রাখছে আল্লাহ তৌফিক দিছেন হজ করছে আল্লাহ তৌফিক দিছেন দান করছে মসজিদে মাদ্রাসা এতিমখানায় ঠিক না কে তৌফিক দিচ্ছেন আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহ সে কি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিচ্ছেন তাই পারছি কত মানুষ আছে কিন্তু তারা দান করতে পারে না কত মানুষ আছে কিন্তু তারা হজ করতে পারে না আর কত মানুষের কত টাকা আছে কিন্তু আল্লাহ সবাইকে তো তৌফিক দেন না আমাকে তৌফিক দিচ্ছেন আল্লাহর শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ এটা তাদের মনোভাব এটা তাদের মনোভাব নাই আমি হাজি আমার নামের আগে হাজি কই এটা না আমি দান করছি আমার নাম তো বলা হইল না এত দান করলাম হ্যাঁ আমারে সভাপতি বানানো হইল না এই ধরনের কি নাই এই ধরনের মনোভাব নাই মনোভাব আল্লাহ আমাকে তো অফিক দান করছেন আলহামদুলিল্লাহ এটা কাদের গুণ মুমিনদের গুণ আল্লাহ বলতেছে আমাদেরকে খুঁজতে হবে যে গুণ আমাদের মাঝে আছে না নাই কোরআন পড়ে এটা কায়না না তো এখানে দেখতে হবে আমি কি এরকম না আমি অন্যরকম আমি যদি এরকম হই আলহামদুলিল্লাহ আর আমি যদি অন্যরকম হই তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আমি তো ভুলের উপর আছে একই কথা تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون মুমিন কারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i কই তাদের শরীরের যে পাজর এটা বিছানার সাথে শয্যা থেকে পৃথক থাকে এরা আয়েসি না এরা পরিশ্রমী এরা আয়েসি না এরা কি কোরআন বলতেছে রব্বাহম তারা তাদের রবের কাছে দোয়া করে প্রার্থনা করে খুব ভয় এবং আশা নিয়ে ভয় এবং আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহ বলতেছেন আমি যে তাদেরকে সম্পদ দিছি এই সম্পদ থেকে আমার সন্তুষ্টির মধ্যে খরচ করে সমস্ত কামাই এটা নিজের সন্তুষ্টি অনুযায়ী না আমার সন্তুষ্টি অনুযায়ী খরচ নিম্মা রজাক না হোক আমার দেয়া সম্পত্তির সম্পদের একটা অংশ এটা চিন্তা করো এটা আল্লাহর জন্য বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামাই করি এত টাকা আমি আল্লাহর পথে আল্লাহর পথে এত টাকা দিব আমার কামাইয়ের এতটুকু অংশ আল্লাহকে খুশি করার জন্য আমার বৃদ্ধ বাবা মা তাদের পিছনে যদি আমি খরচ করি আল্লাহ সন্তুষ্ট হবে ঠিক না আমার এক চাচা আছে দরিদ্র আমি যদি তার জন্য কিছু খরচ করি আল্লাহ খুশি হবেন আমার এক ভাই আছে আমি তার জন্য যদি আমার সম্পদের আমার আয়ের কিছুটা অংশ ব্যয় করি কে খুশি হবেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সম্পদের মাঝে একটা ভাগ করে যে তিরিশ হাজার তিরিশ হাজারই আমার না আমার পরিবারের না তিরিশ হাজারই আমার স্ত্রী সন্তানের জন্য না এখানে এদের জন্য এত আর এত হলো বাহিরের জন্য এত টাকা এটা এটা আল্লাহর জন্য খরচ করবো আল্লাহকে খুশি করার জন্য আর কারোর জন্য না এদের জন্য তো খরচ করতেই হবে এটা আমার দায়িত্ব জিম্মাদারি এইটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করুক কিন্তু কিছু অংশ একদম খালেদ কারণ আমি ভালোবাসি কাকে আল্লাহকে আমার স্ত্রী সন্তান ঘর পরিবার এই সমস্ত কিছুর চাইতে মহাব্বতটা বেশি কার আল্লাহর আল্লাহর রসুলের আল্লাহর দিনের মহাব্বতটা বেশি আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিনকে প্রচার করার জন্য আল্লাহর দিনকে প্রসার করার জন্য আমি আমার সম্পদের একটা অংশ এটাকে দিনের পথে ব্যয় কর দিন প্রচারের কাজে দিনকে অগ্রসর করার কাজে আমি কিছুটা ব্যয় করব এটা কাদের গুণ এটা হলো মুমিনদের গুণ আল্লাহ বলতেছেন যে এরা হলো মুমিন এই তালিকার মাঝে আমরা একটু দেখি আমরা আছি কিনা একটু দেখি কিন্তু মুমিনদের তালিকা আল্লাহ বলছেন সুতরাং এই তালিকা পড়তে হবে কোরআন থেকে আর দেখতে হবে আয়নায় কোরআন আয়না না কোরআন কি আয়না এখানে দেখা যাবে আমি কি আমার যে গুণাবলী এ গুণাবলী সহ আমি কি মুমিন মুমিনদের গুণাবলীর মাঝে আমাকে পাওয়া যায় এটা বের করতে হবে মুমিন হওয়ার ফলাফল কি আল্লাহ বলতেছেন ফালা তালামু নাফসুন মা উখফি লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন যে কোনো ব্যক্তি সে তো এটা চিন্তা করে সে বের করতে পারবে না মা উখফি আলহম এদের জন্য কি যে রেখে দেওয়া হয়েছে মিন কুর্রাতে আয়ুন তাদের নয়ন জোরানো নিয়ামত আল্লাহ যে রেখে দিয়েছেন এটা তো দুনিয়াতে বসে কেউ কল্পনা করেও বের করতে পারবে না কে বলতেছেন আল্লাহ তারপর আল্লাহ বলতেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন আল্লাহ বলতেছেন একজন ব্যক্তি ইমানদার একজন ব্যক্তি নেককার আর একজন ব্যক্তি পাপি এই দুইটা মানুষ কি সমান সমান না এ দুইজন ব্যক্তি সমান না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া এদের জন্য কি আছে জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু আমালুন তাদের কাজের প্রতিদান পুরস্কার হিসেবে তাদেরকে জান্নাতুল মাওয়া দান করা হবে আর যারা পাপি নার তাদের ঠিকানা কোথায় জাহান্নাম পাপীদের ঠিকানা জাহান্নাম আল্লাহ বলতেছে আপনি যখন কোরআন পড়বেন কোরআন আপনাকে বলবে আসহাবুল জান্নাতি ইদিন খায়রুম মুস্তাকাররাম ওয়া আহসানু মাকিলা যে জান্নাতবাসীরা এরা তাদের পরকালীন জীবনে মনোরম বিশ্রাম স্থল এবং উৎকৃষ্ট বাসস্থান আল্লাহর কাছ থেকে পাবে এটা পাবে কারা জান্নাতিরা কারা পাবে জান্নাতিরা জান্নাতি কারা কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলবে আপনাকে আল্লাদিনা ইউনফিকুনা ফিস সাররা যারা তাদের সম্পদকে আল্লাহর দিন প্রচার দিন প্রসারের কাজে ব্যয় করে তাদের সচ্ছল অবস্থাতেও দুরবস্থাতেও দুরবস্থাতেও আমি তিন হাজার টাকা কামাই করি তিন হাজার টাকার মধ্যে তিরিশ টাকা রাখতে পারুন তো দিনের জন্য দিনের প্রতি খরচ করার জন্য রাখতে পারুন না আমি চিন্তা করলাম ওরে আল্লাহ এক লাখ টাকা দিতে অদিনের দিনের প্রতি খরচ করুক আমার তো এত টাকা নাই সুতরাং দিনের জন্য খরচ করার আমার জিম্মাদারি নাই না আল্লাহ যা দিচ্ছেন তার ভিতরেই যার যার কি করতে হবে নিজ সামর্থ্য অনুযায়ী যার দুই টাকা দেওয়ার সামর্থ্য আছে দুই টাকা দিবে যার বিশ টাকা দেওয়ার সামর্থ্য আছে বিশ টাকা দিবে যার দুইশো টাকা দেওয়ার সামর্থ্য আছে সে কি করবে দুইশো টাকা দিবে এইভাবে দিন অগ্রসর হবে সচ্ছল অবস্থাতেও দুরবস্থার মাঝেও মুমিন কারা কারা হবে জান্নাতি যারা নিজ কামাই করা সম্পদ এটার মাধ্যমে আল্লাহর দিনের প্রতি খরচ করবে দিনকে প্রতিষ্ঠা করার মেহনত করবে এক দুই ওয়াল কাজিমিন আল গাইজা মুমিনের গুণাবলী কি ওয়াল কাজিমিন আল গাইজা এরা ক্রুদকে দমন করে ক্রুদ ক্রুদ চিনেন তো রাগ রাগ উঠে না রাগ প্রচন্ড রাগ উঠে না আল কাজুমিন আল গাইস এরা রাগকে হজম করে ফেলে ঠিক করতেছে এরা ক্রোধ এবং রাগকে এরা হজম করে হজম রাগ প্রকাশ করে না মুমিনদের গুণ আলোচনা করা হয়েছে কোরআনে আমার খুব রাগ উঠছিল আমি এই বলছি না আমার খুব রাগ উঠছিল কিন্তু আমি হজম করছি কিচ্ছু বলি নাই এটা কার গুণ এটা কার গুণ মুমিনের গুণ আল কাজমিন আল গাইজ ক্রুদকে তারা দমন করে হজম করে ফেলায় ক্রুদকে তারা কি করে হজম করে আর মানুষদেরকে আর ক্ষমা করে ক্রুদকে হজম করে আর মানুষদেরকে কি করে ক্ষমা করে এটা হলো মুমিনের গুণ আল্লাহ মুমিনের আলোচনা করতেছেন কোরআনে ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة নিজের উপর তার অন্য ভাইকে প্রাধান্য দেয় ইউসিরুনা আলা আনফুসিহিম নিজের উপর অন্য ভাইকে কি করে প্রাধান্য দেবে তারও প্রয়োজন আছে ওলাউ কানাবিহীন খাসা যদিও তার নিজের ব্যাপক প্রয়োজন আছে তার নিজের অবস্থাও দুরবস্থা কিন্তু সে চিন্তা করে না আমার চাইতে আমার এই ভাইটার প্রয়োজন বেশি তার প্রয়োজনটা আগে পূরণ হোক আমার প্রয়োজনটা পরে পূরণ হোক এটা মুমিনের গুণ কারা হবে জান্নাতি আল্লাহ গুণাবলীর আলোচনা করেছেন কোরআনে আমি আপনি যখন কোরআন খুলব দেখতে পাবো এরা জান্নাতি সাথে সাথে এটাও দেখি যে গুণাবলীর আলোচনা জান্নাতি ব্যক্তিদের করা হয়েছে আমার মাঝে সেই গুণাবলী আছে না নাই আমি কি সবার আগে আমারটা চাই না আমি এটা চিন্তা করি আমারটা আমি পরে নিব আমার ভাই তার প্রয়োজন আমার চেয়ে বেশি হতে পারে সে আগে নিক এটা তো মুমিনের গুণ জান্নাতি কারা الذين يجتنبون كبائر الإثم والفواحش الذين يجتنبون كبائر الإثم والفواحش আল্লাহ বলতেছেন যে তারা বড় ধরনের যত গুনাহ আছে যত নির্লজ্জ অশ্লীল কাজ আছে এসব থেকে দূরে থাকে এসব থেকে বিরত থাকে কোন অশ্লীলতার সাথে কোন নির্লজ্জ কাজের সাথে মুমিনদের সম্পর্ক নাই আছে মুমিন তালিকা দেখি আমার সাথে কি কোনো নির্লজ্জ কাজের সম্পর্ক আছে আমি কি কোনো অশ্লীল কাজের সাথে জড়িত তাহলে তো মুমিনের তালিকায় আমি নাই আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন সেই গুণাবলীটা আমার মাঝে পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ কোন নির্লজ্জ কাজের সাথে আমার সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন কোরআনের মাঝে জান্নাতি ব্যক্তিদের যে তালিকা তালিকায় আমি এখন পর্যন্ত আসি বের করি والذين استجابوا لربهم وأقاموا الصلاة যে যারা তাদের রবের সমস্ত ডাকে সাড়া দেয় এটা মুমিনের গুণ এটা আল্লাহর হুকুম আল্লাহ যদি খুশি হন আমি আছি আমি থাকব তারা নামাজ কায়েম করে মুমিনের গুণ কি নামাজ কায়েম করে সে নামাজের নামাজ প্রতিষ্ঠা করে সে নামাজ প্রতিষ্ঠার মেহনত করে সে মুমিন এটা মুমিনের গুণ আল্লাহ কোরআনের মাঝে করছে যখন রাগ উঠে ক্ষমা করে দেয় প্রচন্ড ক্রোধ উঠছে ক্ষমা করে দেয় যুদ্ধের ময়দান হজরত আলী রাজি আল্লাহ তার সাথে বেদিন কাপের লড়াই হইতেছে হজরত আলী রাজি আল্লাহ তাকে কুপুকাত করে ফেলছে এ অবস্থায় সে থুথু মারছে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর মুখের মাঝে উনি ছেড়ে দিচ্ছেন কুস্তিলেরে তারা কি করছেন একদম তাকে ধরাশয়ী করছেন এই অবস্থায় থুতু দিচ্ছে মাফ করে দিচ্ছে কারণ আমার রাগ উঠে গেছে এখন আমি যে তাকে শাস্তি দিব ব্যক্তিগত আক্রোশে দিব আর আগে যে তার সাথে লড়াই চলতেছিল এটা দিনের খাতিরে লড়াই চলতেছে ব্যাপারটা বুঝতে পারছেন আগে যে লড়াই করতেছিলাম আমার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না লড়াই ছিল আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আর এখন সে যখন আমাকে থুতু দিছে এখন তো দিনের জন্য না সে যে আমার থুতু দিছে আমি তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছি সুতরাং তার সাথে লড়াই শেষ তোমার মাফ করে দিলাম যাও গাজিবু যখন তারা ক্রোধান্বিত হয় হুম ইয়াং ফিরুন মাফ করে দেয় এটা মুমিনের গুণ দেখতে হবে তালিকায় আমি আসি থাকলে আলহামদুলিল্লাহ যদি নাই তাহলে আরেকটা তালিকা আছে কোরআনে এই তো কোরআনের এক তালিকা কোরআনে আরেকটা তালিকা ওই তালিকাটা পড়ি ওই তালিকাটা দেখি আমি কি তাহলে ওই তালিকায় চলে গেলাম তাহলে তো আমার জন্য বিপদ অপেক্ষা করতেছে إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون إنا لتاركوا آلهتنا لشاعر مجنون আল্লাহ বলতেছেন এক প্রকার লোক আছে তাদেরকে যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই একমাত্র প্রভুকে বিরুণের অহংকার প্রদর্শন করে অহংকার প্রদর্শন করে তারা বলে আলী হাতিন আলী শাহরি মাজনুন এক কবির কথায় এক কবির কথায় আমরা আমাদের এই সমস্ত কালচার এই সমস্ত দেবতা এই সমস্ত পূজা ছেড়ে দিব এটা আরেক তালিকার লোক দেখতে হবে এই তালিকার মাঝে আমি আছি কিনা বের করতে হবে কোরআন কি জিজ্ঞাসা করেন কোরআনে জিজ্ঞাসা করা হয়েছে কিছু লোকদেরকে মা তালাকা কুম্পি সাকার কেন তোমরা জাহান্নামি আনিল মুজিরিমিন অপরাধীদেরকে জাহান্নামের মাঝে জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম্পি সাকার কেন তোমরা জাহান্নামি কোন কাজ তোমাদেরকে জাহান্নামের অধিকারী করছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি জাহান্নামে কেন জাহান্নামে তুমি কেন আসছো আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করছে কলু জাহান্নামীরা জবাব দিবে কারা জবাব দিবে জাহান্নামীরা জবাব দিবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে জাহান্নামী কেন তারা প্রথম যে কারণ বলবে কি ছিলাম না প্রথম কারণ কি বলবে নামাজি ছিলাম কারণ আপনি দেখেন এই তালিকা আপনি আছেন কি না আমি কি এই তালিকায় ফিরে দিচ্ছি বের করি আগে দেখতে হবে সেই তালিকায় আসি যাদের ঠিকানা হবে জান্নাতে আমি আমরা খুঁজে পেলাম না দ্বিতীয় তালিকায় আসি কোরআনের মাঝে এই তালিকাও আছে জাহান নামে কারা যাবে কেন জাহান নামে যাবে কলু তারা জবাব দিবে মুসল্লিন কেন তোমরা জাহান নামি তারা জবাব দিবে আমরা তো মুসল্লি ছিলাম না লামনাকু আমরা ছিলাম না মিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হয় আরে বলেন না কই যেতে হয় কোরআন আয়না আয়নায় দেখা গেছে হুম আয়না এখন আমরা দেখি আমরা কি নামাজি না বেনামাজি এখন এই আয়না পড়ে দেখি যে আমরা কি নামাজি না বেনামাজি জান্নাতে যাওয়ার জন্য তো নামাজি হইতে হবে বেনামাজি তো জান্নাতে যাবে না বেনামাজি জান্নাতে যাবে এই যে জাহান্নামীরা বলতেছে আমরা নামাজি না থাকার কারণে জাহান্নামে আছে আমরা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করতাম না জাহান্নামীরা এটা দুই নম্বর অপরাধ মিসকিন এদেরকে দিতাম না আমরা কিছু আমাদের ঘরে খাবার নষ্ট হইতো আমাদের ঘরে খাবার নষ্ট হইত কিন্তু মিসকিন রে দিতাম না পচায় ফালায় দিতাম আমাদের বাড়িতে মিসকিন উঠার তো কোনো সুযোগই ছিল না দারোয়ান রেখে দিছি মিসকিন আসতে পারবে না কোনো অবস্থাতেই বাড়িতে বাড়ির খাবার নষ্ট হবে এটা ডাস্টবিনে জায়গা হবে কিন্তু মিসকিন যেন আমাদের পর্যন্ত পৌঁছতে না পারে সেই ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্দার শাহী মহলে রাজপ্রাসাদে বসবাস করতাম দরিদ্র জনগোষ্ঠী আমাদের ঘর পর্যন্ত আমাদের পর্যন্ত বসবে সুযোগ ছিল না এই দেখেন এই তালিকায় আছি কিনা আমরা বের করেন আমরা কি এই তালিকার লোক না মিসকিনরা আমাদের পর্যন্ত আসতে পারে চাইতে পারে আমরা তাদের কাছে যাই সেই তালিকার লোক কোন তালিকার লোক আমরা وكنا نخوض مع الخائضين আমরা ধর্মটাকে তামাশা মনে করতাম বিদ্রুপ করতাম ধর্মের বিভিন্ন হুকুম নিয়ে আল্লাহর বিভিন্ন হুকুম নিয়ে হ্যাঁ আমরা এটাকে বলতাম যে এই হুকুমটা আসলে আল্লাহর হুকুম এটা কেমন হুকুম তামাশা মনে করতাম এটাকে এটাকে নিয়ে বিদ্রুপ করতাম আমরা আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম জান্নাত জাহান্নামকে অস্বীকার করতাম কবর হাসর হাসরকে অস্বীকার করতাম আমরা ইয়মুদ্দিনকে অস্বীকার করতাম হাত্তা আসান আলী আকিন এই আমাদের জীবন ছিল মৃত্যু হয়ে গেল এই জীবন কাটাইছি একসময় কি হয়ে গেছে হাত্তা আসান আলী আকিন আজকে এখানে খুব দুরবস্থার মধ্যে আসি কোন একটা সুপারিশকারী নাই আমাদের জন্য সুপারিশ করুন কোন একজন সুপারিশকারী আমাদের জন্য সুপারিশ করবে নাই দেখেন এই হল কোরআন এখানে খুঁজে পাওয়া যাবে আমাকে আপনাকে আমাদের অবস্থা আমাদের গুণাবলী আমাদের মর্যাদা আমাদের পরিণতি আমরা যদি বুঝতে চাই একটু কোরআন পড়তে হবে কোরআন পড়লে কোরআন হলো এক আয়না এখান থেকে আমি বের করতে পারবো যে আমি কোথায় যাচ্ছি আমার গন্তব্য ঠিক না আমি ভুল পথে আছি এটা হলো আলো এর মাধ্যমে অন্ধকার সাদা কালো চেনা যাবে আমি কি কালো পথের বাসিন্দা না আমি সাদা পথের বাসিন্দা আমি কি কালো টাকার মালিক না সাদা টাকার মালিক এটা বের করতে হবে কোথা থেকে কোরআন থেকে কোরআনটা বুঝা এটা জরুরি কোরআনটাকে পড়া এটা জরুরি কোরআন যদি না পড়ি আমি তো আমার নিজেকেই চিনতে পারবো না নিজেকেই বুঝতে পারবো না তাই আজকের জুমার খুদ্বার মাধ্যমে আবারও সবার কাছে দাওয়া দিনের একটা নির্ধারিত সময় আমরা একটু কোরআন পড়ার জন্য একটু কোরআন বুঝার জন্য আল্লাহর কালামটাকে সুন্দরভাবে পড়ার জন্য আমরা একটু বসার চেষ্টা করি আমরা একটু বসি এর দ্বারা আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের সমাজ পরিবর্তন হবে আমাদের অবস্থার উন্নতি হবে আমরা নিজেদেরকে আরো সুনাগরিক হিসেবে নিজেদেরকে আরো পরিচ্ছন্ন হিসেবে আমরা আমাদেরকে গড়ে তুলতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল